บุ๊กทูยี่สิบเจ็ด সাতাশ সাতাশ ในโรงแรม การมาถึง হোটেলে আগমন হোটেলে আগমন คุณมีห้องว่างไหมคะ আপনার কাছে খালি কামরা আছে আপনার কাছে খালি কামরা আছে ดิฉันจองห้องแล้วค่ะ আমি একটা কামরা সংরক্ষিত করে রেখেছি আমি একটা কামরা সংরক্ষিত করে রেখেছি ดิฉันชื่อมิลเลอร์ค่ะ আমার নাম মিলার আমার নাম মিলার ดิฉันต้องการห้องเดี่ยวค่ะ আমার একজনের জন্য একটা কামরা চাই আমার একজনের জন্য একটা কামরা চাই ดิฉันต้องการห้องคู่ค่ะ আমার দুজনের জন্য একটা কামরা চাই আমার দুজনের জন্য একটা কামরা চাই ห้องราคาคืนเท่าไหร่คะ এক রাতের জন্য ঘরের ভাড়া কত এক রাতের জন্য ঘরের ভাড়া কত ดิฉันอยากได้ห้องที่มีห้องน้ำค่ะ আমি স্নানের ঘর সমেত একটা কামরা চাই আমি স্নানের ঘর সমেত একটা কামরা চাই ดิฉันอยากได้ห้องที่มีฝักบัวค่ะ আমি শাওয়ারযুক্ত একটা কামরা চাই আমি শাওয়ারযুক্ত একটা কামরা চাই ดิฉันขอดูห้องได้ไหมคะ আমি কি কামরাটা দেখতে পারি আমি কি কামরাটা দেখতে পারি ที่นี่มีโรงรถไหมคะ এখানে কি গ্যারেজ আছে এখানে কি গ্যারেজ আছে ที่นี่มีตู้นิรภัยไหมคะ এখানে কি সিন্দুক আছে এখানে কি সিন্দুক আছে ที่นี่มีเครื่องแฟกซ์ไหมคะ এখানে কি ফ্যাক্স মেশিন আছে এখানে কি ফ্যাক্স মেশিন আছে ดี ดิฉันเอาห้องนี้ค่ะ ঠিক আছে আমি কামরাটা নেব ঠিক আছে আমি কামরাটা নেব นี่กุญแจห้องค่ะ এই যে চাবিগুলো এই যে চাবিগুলো นี่กระเป๋าเดินทางของดิฉันค่ะ এই আমার জিনিসপত্র এই আমার জিনিসপত্র บริการอาหารเช้ากี่โมงคะ আপনি কখন জলখাবার নাস্তা দেবেন আপনি কখন জলখাবার দেবেন আপনি কখন নাস্তা দেবেন บริการอาหารกลางวันกี่โมงคะ আপনি কখন দুপুরের খাবার দেবেন আপনি কখন দুপুরের খাবার দেবেন บริการอาหารเย็นกี่โมงคะ আপনি কখন রাতের খাবার দেবেন আপনি কখন রাতের খাবার দেবেন